এমন এক মাস এসেছে ফিরে যা ধনী গরিবের ভেদ দূর করে দি অধিক নেকি হাসিলের মাস সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এমন এক মাস এসেছে ফিরে যা ধনী গরিবের ভেদ দূর করে দি অধিক নেকি হাসিলের মাস সে যে মাহেরম যা মাহেরম যা মাহেরম যা মাহেরম যা সে যে মাহেরম যা মাহেরম যা মাহেরম যা মাহেরম যা বছর পেরিয়ে এসেছে ফিরে সকল মুসলমানের নিরে বছর পেরিয়ে এসেছে ফিরে সকল মুসলমানের নিরে বছর পেরিয়ে এসেছে ফিরে সকল মুসলমানের নিরে থাকবে না ভেদাভেদ কোনো অনিয়ম থাকবে না ভেদাভেদ কোনো অনিয়ম আসবে নেমে সব হৃদয় জুড়ে মহাসুদিন সে যে মাহেরম যা মাহেরম যা মাহেরম যা মাহেরম রমজান সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান আলোর পথের দিশা দেবে পাপের কালিমা মুছে নেবে আলোর পথের দিশা দেবে পাপের কালিমা মুছে নেবে আলোর পথের দিশা দেবে পাপের কালিমা মুছে নেবে রইবে না অন্যায় কোনো অবিচার রই অন্যায় কোনো অবিচার আসবে নেমে সব হৃদয় জুড়ে মহাসুদিন সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান এমন এক মাস এসেছে ফিরে যা ধনী গরিবের ভেদ দূর করে দিয়ে অধিক নেকি হাসিলের মাস সে যে মাহে রমজান মাহেরম রমজান মাহে রমজান মাহে রমজান সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান সে যে মাহে রমজান মাহে রমজান মাহে রমজান মাহে রমজান